জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলাইসাল্লাম একবার বললেন কে আছো যে কাব ইবনু আশরাফের হত্যার দায়িত্ব নিবে কেননা সে আল্লাহ তালা ও তার রসুল সাল্লাহ আলাইসাল্লামকে কষ্ট দিয়েছে মোহাম্মদ ইবনু মাসলামা রদিল্লাহ তাল্লাহ্ন বললেন হ্যাঁ বর্ণনাকারী বলেন অতপর মোহাম্মদ ইবনু মাসলামা রদিল্লাহ তাল্লাহ্ন কাব ইবনু আশরাফের নিকট গিয়ে বললেন এ ব্যক্তি অর্থাৎ নবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদের কষ্টে ফেলেছে এবং আমাদের নিকট হতে সাদকা চাচ্ছে রাবি বলেন তখন কাব বলল এখনই আর কি হয়েছে তোমরা তো তার থেকে আরও পেরেশান হয়ে পড়বে মোহাম্মদ ইবনু মাসলামা রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আমরা তার অনুগত হয়েছি এখন তার শেষ ফল না দেখা পর্যন্ত তাকে সম্পূর্ণ ত্যাগ করা পছন্দ করি না রাবি বলেন মোহাম্মদ ইবনু মাসলামা রদিল্লাহ তাল্লাহ্ন এভাবে তার সুযোগ না পাওয়া পর্যন্ত কথা বলতে থাকেন অতপর তাকে হত্যা করে ফেলেন